আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল প্রভুর জিকির তুই কর না সদা প্রভুর জিকির তুই কর না সদা প্রভুর জিকির তুই কর না সদা এই জিকির বড় আমল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল সব সময়ে জানা ওরে আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে সব মখলুকত যেমনি ভাবে ও না মেরি জিকির করে ও না মেরি জিকির করে সব সময়ে ও রে আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে সব মখলুকত যেমনি ভাবে ও না নামেরি জিকির করে ও না নামেরি জিকির করে তিনি যদি হন সহায় তবে তিনি যদি হন সহায় তবে তিনি যদি হন সহায় তবে হবি সদা সফল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল জীবনটাকে করলি নষ্ট শয়তানেরই ধোকায় পড়ে শয়তানেরই ধোকায় পড়ে ভুলে আছিস তোকে এমন গড়েছে যে যতন করে গড়েছে যে যতন করে জীবনটাকে করলি নষ্ট শয়তানেরই ধোকায় পড়ে শয়তানেরই ধোকায় পড়ে ভুলে আছিস তোকে এমন গড়েছে যে যতন করে গড়েছে যে যতন করে আর কত রবি অলস ঘুমে আর কত রবি অলস ঘুমে আর কত রবি অলস ঘুমে এবার রাখি খোল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল প্রভুর জিকির তুই কর না সদা প্রভুর জিকির তুই কর না সদা প্রভুর জিকির তুই কর না সদা এই জিকির বড় আমল বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল হাসি গল্প খেলতাম আশায় কত সময় যায় যে চলে কত সময় যায় যে চলে আল্লাহ নামের জিকির করলে পাবি যে তুই পরকালে পাবি যে তুই পরকালে হাসি গল্প খেলতাম আশায় কত সময় যায় যে চলে কত সময় যায় যে চলে আল্লাহ নামের জিকির করলে পাবি যে তুই পরকালে পাবি যে তুই পরকালে কখন জানি তোর ডাক এসে যা কখন জানি তোর ডাক এসে যা কখন জানি তোর ডাক এসে যায় দুনিয়াদারি তুই ভোল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল জিকির করলে মুমিনের হৃদয় প্রাণ ফিরে পায় নতুন করে প্রাণ ফিরে পায় নতুন করে দেহ যে মন খাবার পেয়ে নিত্য নতুন শক্তি গড়ে নিত্য নতুন শক্তি গড়ে জিকির করলে মুমিনের হৃদয় প্রাণ ফিরে পায় নতুন করে প্রাণ ফিরে পায় নতুন করে দেহ যেমন খাবার পেয়ে নিত্য নতুন শক্তি গড়ে নিত্য নতুন শক্তি গড়ে অন্তরটাকে কররে তাজা অন্তরটাকে কররে তাজা অন্তরটাকে কররে তাজা আখের কিছু তুই তোল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল প্রভুর জিকির তুই কর না সদা প্রভুর জিকির তুই কর না সদা প্রভুর জিকির তুই কর না সদা এই জিকির বড় আমল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল এক মুহূর্তের কত মূল্য বুঝবি দু চোখ বন্ধ হলে বুঝবি দু চোখ বন্ধ হলে আফসোস করেও লাভ হবে না এই সুযোগ ভাই চলে গেলে এই সুযোগ ভাই চলে গেলে এক মুহূর্তের কত মূল্য বুঝবি দু চোখ বন্ধ হলে বুঝবি দু চোখ বন্ধ হলে আফসুস করেও লাভ হবে না এই সুযোগ ভাই চলে গেলে এই সুযোগ ভাই চলে গেলে সময় সুযোগ ভাই কাজে লাগা সময় সুযোগ ভাই কাজে লাগা সময় সুযোগ ভাই কাজে লাগা আর করিস নে ভুল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল প্রভুর জিকির তুই কর না সদা প্রভুর জিকির তুই কর না সদা প্রভুর জিকির তুই কর না সদা এই জিকির বড় আমল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্ধু আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল